कायेन वाचा मनसैन्द्रियैर्वा ऊर्ध्वात्मना वानुसृतो स्वभावः करोति यद् यद् सकलं परस्मै नारायणेति समर्पयित्वा শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যে রজস্তম প্রকৃতির কিছু ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আচার আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বিশেষভাবে জানিয়েছেন এসব কথা বহুবাদ পুনঃপুন উল্লেখ করতেন ছিল সরস্বতী ঠাকুর পুনঃপুন আমাদের কাছে বলতেন বক্তব্য রেখেছেন যে হরিভজনের ফলে আপনাদের কাছে স্বাভাবিকভাবেই কামিনী কাঞ্চন লাভ পূজা প্রতিষ্ঠা আপনাদের কাছে আসবে কিন্তু সেগুলো নিয়ে ব্যস্ত হবেন না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন হরিভজনের ফলে আপনাদের সম্মুখে কামিনী কাঞ্চন স্বাভাবিকভাবেই এসে উপস্থিত হবে লাভ পূজা প্রতিষ্ঠা সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন না তাহলে আমাদের জীবনের সর্বস্ব যে হরিভজন হরিচিন্তন ভগবত সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব অনন্তকালের ইতিহাসে এমন একটা সুবর্ণ সুযোগ জীবনে উপস্থিত হয়েছে আর কোনো দিন সেসব সুযোগ আসবে কি না সেরম কোনো আমরা নিশ্চয় করে বলতে পারি না শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অমৃতময় প্রসঙ্গ চলতে চলতে যেখানে আমরা অজামিল প্রসঙ্গে উপস্থিত হয়েছিলাম অজামিলজি মহারাজের শুধু অজামিল মহারাজজির নয় আমাদের প্রত্যেকেরই জীবনে এ ধরনের বিপদ আসতেই পারে শুধু অজামিলের জীবনের বলে কথা নয় আমাদের জীবনে এ ধরনের ঘটনা আসতেই পারে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে অন্য অন্য পুরাণেতে মহাভারতে অনেক সময় দেখা যায় বিভিন্ন ঋষিমুনিগণের অনেক সময় বিপর্যয় উপস্থিত হয়েছে এগুলো আমরা লক্ষ্য করি অনেকে মনে করেন মণিনাম চ বিভ্রমহা মুনিদেরও ভুল হয় অতএব আমার ভুল হয়েছে তাতে অসুবিধে কী এ ধরনের তাদের মনের মধ্যে একটা জাজমেন্ট আসতে পারে ভগবানের উদ্দেশ্য অত্যন্ত গভীর ভগবানের উদ্দেশ্য একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবগণ ছাড়া কেউ জানতে পারেন না এমনকি সে মহাভারতজির মহাভারত তার পর্যন্ত টিকার বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন নীলকণ্ঠজি যাদের উপর কৃপা পরিপূর্ণরূপে বর্ষিত হয় তারা ছাড়া এই সমস্ত বিষয়ের অন্তর্নিহিত অর্থ অনুভব করতে পারেন না তারা বলেন ইন্দ্র ভুল করেছে ওই তো বৈশিষ্ট্যমণি ভুল করল বিশ্বামিত্রমণি ভুল করেছে তা আমার অসুবিধে কী আছে আমি ভুল করেছি যারা এই ধরনের বিপদ এই ধরনের বিচার নিয়ে অগ্রসর হন তারা ভগবত রাজ্যের কোনো রহস্য অনুভব করতে কোনোদিনই পারবেন না বাস্তবিক পক্ষে আমাদের গৌড়ীয় গুরুবর্গ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান তার পরিকর বৈশিষ্ট্য যারা আছেন ঋষি মুনি সময়কে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভজন জীবনে যেন কোনো দিন কোনো বাধা বিপত্তি এলে আমরা সেই পরিস্থিতিতে এড়িয়ে যেতে পারি বেঁচে যেতে পারি সেই কারণে এই সব উদাহরণগুলো তিনি জগতে রেখেছেন এই সব উদাহরণের মাধ্যমে আমাদেরকে সতর্ক করার জন্য আমাদের প্রসঙ্গ আসবে আলোচনা করতে করতে হঠাৎ দেখবেন নবম স্কন্ধেতে বিভিন্ন জায়গায় দেখবেন বৈশিষ্ট্য মুনিকে নরমাংস খেতে দিয়েছেন এসব প্রসঙ্গ আসবে এগুলো দেখে আপনারা মোহিত হয়ে যাবেন ভাগবতের গোপন উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন না এগুলো উপলব্ধি করতে পারবেন না কি ব্যাপার কি ঘটনা ঘটল সেই জন্য মণিনাম চ বিভ্রম ইত্যাদি কথা আমাদের গুরুবর্গ বলেছেন এগুলো প্রমাণ রাখবার জন্য ভগবান আমাদের সামনে ভজন যোগানে ভজন জীবনে যেন কোনো বিপত্তি উপস্থিত হলে আমরা এইভাবে সাবধান হয়ে যাই সেই জন্য এগুলো রাখা হয়েছে এরা কেউ সাধারণ নয় বৈশিষ্ট্য মণি থেকে আরম্ভ করে দুর্বাসা মণি বিশ্বামিত্র মণি এরা সাধারণ কেউ নয় এরা এত তেজস্বী ব্যক্তি ব্যক্তিত্ব যাদের সম্বন্ধে কোনো কথা বলতে গেলে আমাদের খুব বিবেচনা করে বলতে হয় সাধারণ ব্যক্তি এই সম্বন্ধে কোনো কিছু বলতে পারেন আমি প্রথমে যখন শুরু করেছিলাম জন্মাদর্শ শ্লোকের অর্থ সেই সময় বলেছিলাম আলোচনা প্রসঙ্গে যে শ্রী শিল সিধ সাইপাদ শ্রীমদ্ ভাগবতী মহাপুরের আদি টিকাকার ছিল শিরস্বামীপাদ যেসব কথা তিনি টিকাতে লিখেছেন সেই সব টিকাগুলো বোঝবার মতো ব্যক্তি অত্যন্ত বিরল আর টিকার ওপরে আবার টিকা রচনা করেছিলেন বংশীধরজি সিদ্ধস্বামীপাদ যে টিকা করেছেন সেই টিকার অর্থ সবার বোধগম্য নাও হতে পারে এই বিবেচনায় তার চরণে শরণাগত হয়ে বংশীধরজি তিনি তার চরণের অনুরক্ত এক দাস তিনি সেটাকে আবার সুন্দরভাবে লিখেছেন কোন জায়গায় সিদ্ধস্বাইপাদ কি বলতে চেয়েছেন কেন আমরা টিকা যদি বিশ্লেষণ করি আঠেরো রকম টিকা মোটামুটি অথেন্টিক টিকা পাওয়া যায় আঠেরো রকমের তারপরেও আছে বীর রাঘব থেকে আরম্ভ করে বিজয়ধ্বজ থেকে আরম্ভ করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাত সিদ্ধ সাইপাদ প্রচুর বল তারপর শিল বল্লভাচার্যজি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তারা টিকাকাররা টিকা করেছেন কিন্তু শিল সিদ্ধ সাইপাদের টিকা সবচেয়ে অল্প অক্ষরে যারা জানেন যারা এসব বিষয়ে শিল সিদ্ধ সাইপাদের টাকা টিকার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি যে কোনো প্রসঙ্গের ওপর তিনি টিকা করছেন সেই টিকা কিন্তু অত্যন্ত বিস্তৃত নয় অত্যন্ত অল্প কথায় সহজ কথায় অল্প কথায় ছেড়ে দিয়েছেন শিল বিশ্বনাথ চক্রবর্তীপাত গৌরীয়গণের সবচেয়ে বেশি আস্বাদ্য যেটা গৌরীয়গণ যে যে টিকা সবচেয়ে বেশি আস্বাদন করতে পারেন স্বাভাবিকভাবে কেন চক্রবর্তীপাত গৌরীয়গণের যে গৌরাঙ্গ মহাপ্রভুর হার্দ হৃদয়ের যে বিষয়বস্তুগুলো চিন্তা করতে করতে অত্যন্ত নিগুড়ভাবে রসময় টিকা আবিষ্কার করেছেন তার উপরে আর গৌরীয়গণ চিন্তা করতে পারেন না গৌরীয়গণ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন আলোচনা প্রসঙ্গে আমরা দেখি গৌরাঙ্গ মহাপ্রভু যদি লীলাতে প্রবেশ করি আমরা দেখব এই যে ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত ইত্যাদি আলোচনা আমরা করেছি দুদিন আগে ন বলছে এতটা বন্ধন আর কোনো কিছু তো হয় না যশিত সঙ্গের দ্বারা যেরকম ধরনের বন্ধন প্রাপ্ত হয় জীবাত্মা সেরম ধরনের বন্ধন আর কোনো কিছুর দ্বারা প্রাপ্ত হয় না বন্ধন অনেক কারণ হতে পারে আমার যদি বিদ্যামদে আবি আমি বিদ্যামদে স্ফীত হই তার জন্য বন্ধন হতে পারে উঁচু কুলে জন্ম হয়েছে তার জন্য যে অভিমান হয় সেসব কারণে হতে পারে বিভিন্ন কারণে আমার বন্ধন দশা আসতে পারে কিন্তু ভাগবতী মহাপুরা নিশ্চয় করে বলেছেন ন তথা বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিত সঙ্গাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত যশিত সঙ্গ এবং যোশীর সঙ্গের সঙ্গে যোশীর সঙ্গীর সঙ্গে যিনি সঙ্গ করেন এই সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করার কথা শাস্ত্র উপদেশ করেছেন তার মধ্যে বিশেষ করে গৌরীয়গণের অধিষ্ঠর গৌরীয়গণের অধীশ্বর সংকীর্তন অধিদেব শ্রী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু ন্যাসে শিরবণী নীলাচল ধামেতে যেরাম ধরনের আচরণ করে দেখিয়েছেন তার ওঠা বসা চলা ফেরা কোনো বাক্য সমস্ত কিছুর মধ্যে ভজনের সমস্ত কিছুর মধ্যে ভজনের এক গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ওঠা বসা চলা ফেরা কোনো আচরণ কোনো কথা কোনো দেখা প্রত্যেকটার মধ্যে ভজনের সিক্রেসি গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে যার জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অষ্টকমে এই জন্য এই কথা বারবার বলা হয়েছে সভক্তেভ্যো সুধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপিদেশ্বরিয়াস্বতিপদম সভক্তিভ্যো সুধ্যাম ভজন মুদ্রাম উপদিশন নিজের যারা তার কাছে এসে পড়েছেন বা আসবেন প্রত্যেককে নিজ ভজনের গোপন মুদ্রা মুদ্রা মানে তার ক্রিয়াকর্মের যে বৈশিষ্ট্য সমস্ত কিছু তার ওঠা বসা চলা ফেরা এনি অ্যাকশন সমস্ত কিছু বিশুদ্ধ ভক্তির একেবারে অনুকূলে যার জন্য কীর্তনতে আমরা অনেক কথা বুঝতে পারি না বোকা আমি আমাকে বোঝাবার জন্য এই জন্য মহাজনগণ খুব অল্প কথার মধ্যে অনেক কিছু বলেছেন ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার বলতে সোজা অর্থাৎ আমি মুখস্থ করে ফেলেছি আমি বলে দিলাম কিন্তু ভক্তি অনুকূল কর্ম আর ভক্তি প্রতিকূল কর্ম এই যে অ্যাকিউরেসি এর যে চুল ছেঁড়া বিভাগ এটা একমাত্র মহাপুরুষগণ জানেন আর আমাদেরকে প্রতি পদে পদে মেরে মেরে শিক্ষা দেন পরম পূজাবাদ কেশব গোস্বী মহারাজ পরম পূজিবাদ শ্রীধর গোস্বী মহারাজ বড় বড় পরম সন্ত গোস্বী মহারাজ এরা প্রতি পদে পদে জীবকে শিক্ষা দিয়েছেন বড় অদ্ভুত প্রসঙ্গ এসব মহাপুরুষদের প্রসঙ্গ না তুললে ভাগবতের আলোচনায় কোনো বৈশিষ্ট্য থাকবে না গৌরীয় দর্শনের আলোকে আলোচনার এই বৈশিষ্ট্য যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে পুষ্ট গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার দ্বারা ভাগবতের লীলার যে ব্যাখ্যা অন্তর্নিহিত অর্থ এগুলোকে অ্যাপ্লাই করা গৌরাঙ্গ মহাপু কী বলেছেন কি করেছেন তার অ্যাপ্লিকেশান আমি ভাগবত ভাগ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে সমগ্র জি মহাপুরাণ পড়া আমার অলমোস্ট বৃথা হয়ে গেল বড় আশ্চর্য প্রসঙ্গ শ্রীমান মহাপ্রভু ছোট হরিদাসজিকে কেন্দ্র করে ঠিক এই প্রসঙ্গটা আমাদের শিক্ষা দিয়েছিলেন অজামিলের প্রসঙ্গ আলোচনা করতে কালকে অনেক ডিস্টারবেন্স ছিল বিক্ষিপ্ত করে দিয়েছে বিভিন্ন রকম পরিস্থিতি আলোচনা করতে দিচ্ছিল না অজামিলের প্রসঙ্গে তো সবচেয়ে বড় প্রসঙ্গ হল অজামিল যে ভুলটা করেছেন সেটা কি আমার জীবনে আমি করব আর যদি না করি তাহলে কিভাবে আমি সেই চিতবলটা পাবো যাতে আমার জীবনে আর কোনোদিন সেই ভুলটা না হয় সেই জন্য শ্রীমান মহাপ্রভুর জীবন চরিত্র ওই জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন জগদানন্দ পণ্ডিত যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের শনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে বারবার বলে বলেছেন ছোট হরিদাসের প্রসঙ্গ একটু টাচ করব আমি জানি আমার এখানে আলোচনা অত্যন্ত দ্রুতগতিতে করা দরকার কিন্তু কি করি উপায় নেই গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রসঙ্গ না তুললেই নয় সেখানে ছোট হরিদাসকে কেন্দ্র করে মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন অল্পের ওপরে আমি একটু স্পর্শ করার চেষ্টা করি পরাৎপর অখিলেশ্বর ভগবান জীবের অন্তরে বসে কোন জীবের কি ইচ্ছা কি ধান্দা সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন সামান্যতম আমার মধ্যে যদি কাম চলে আসে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু উপলব্ধি করে ফেলবেন সঙ্গে সঙ্গে অনুভব করে নেবেন ওই জন্য বলবার আগে খুব সাবধান হতে হয় আমাদের বলবার আগে কোনো কিছু বলবার আগে এত সাবধান হতে হয় যে বিন্দুমাত্র এই কথাগুলো প্রামাণিক কথা সমস্ত ছোট হরিদাসজি প্রসঙ্গে বলা হচ্ছে যে গদাধর পণ্ডিত তাকে কিছু ভালো চাল ভিক্ষা করে আনতে বলেছেন কারণ সেখানে নিত্যানন্দ বহু আছেন সমস্ত কিছু সেখানে ভোগ রন্ধন করে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় বা টোটা গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে মহাপ্রভু এসে সেই প্রসাদ পেলেন মহাপ্রভু এসেছিলেন প্রসাদ পাওয়ার পেতে পেতে প্রশংসা করছে এরকম ধরনের অন্ন চাল কোথা থেকে আনলো এত সুন্দর গদাধর পণ্ডিত বললেন এই ছোট হরিদাস গিয়ে মাধবী দেবী দাসের কাছে এই চাল ভিক্ষা মেঙে এনেছে এই কথাটুকু বললেন তিনি প্রসাদ পেয়ে কোনো কথা বললেন না তিনি গম্ভীরা মন্দিরের প্রকোষ্ঠে এলেন এসে গোবিন্দকে বললেন আজ থেকে ছোট হরিদাসের দ্বার এখানে মানা আমার এখানে ঢুকতে দেবে না ক্রমে ক্রমে কথাটা চারিদিকে ছড়িয়ে গেল ছোট হরিদাসের কানে গেল মহাপ্রভু তোমাকে সেখানে কোনো রকমভাবে যেতে মানা করেছে কোনো রকমভাবে ওখানে ঢুকবে না নো এন্ট্রি সমস্ত ভক্ত সমাজ পাগল হয়ে গেলেন কি ব্যাপার যে ছোট হরিদাস দিন রাত মহাপ্রভুকে কীর্তন শোনান তার চরণের ভৃঙ্গ কি এমন ঘটনা ঘটল যে তাকে একেবারে প্রবেশ নিষেধ কেউ জানতে পারল না এইভাবে সবাই ছোট হরিদাসকে সান্ত্বনা দিতে লাগলো প্রভু পরাৎপর অখিলেশ্বর তার সমস্ত ক্রিয়াকর্ম জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তুমি জেদ করো না তুমি অন্ন জল ত্যাগ করো না তুমি খাও কোনো না কোনো সময় প্রভুর ভেতরে তোমার প্রতি করুণা আসবেই আসবে কিন্তু বৎসরকাল এক বৎসরকাল অতিক্রান্ত হয়ে গেল প্রভু তার করুণা দেখালেন না বরং কেউ যদি তার প্রসঙ্গ তার কাছে তুলতে যেতেন নিত্যানন্দ প্রভু আদি বলছেন তোমরা এখানে থাকো আমি চললাম সঙ্গে সঙ্গে তার পায়ে ধরে আটকাতেন আপনি থাকুন যখনই হরিদাসের প্রসঙ্গ নিয়ে কেউ যেতেন যে প্রভু ছোট হরিদাস কি করেছে অন্যায় দয়া করে সঙ্গে সঙ্গে বলতো তোমরা এখানে থাকো আমি চললাম আমি এখানে থাকবো না সঙ্গে সঙ্গে পায়ে ধরে তাকে আটকানো হতো কেউ বুঝতে পারল না ছোট হরিদাস এক বছর কাল পরে প্রভুর চরণ থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম প্রভুর চরণের সেবা আমি আর করতে পাচ্ছি না এই দুঃখে তো তিনি কি করলেন সোজা ত্রিবেণী সঙ্গমে চলে গেলেন ত্রিবেণী সঙ্গমে গিয়ে তিনটে নদীর কনফ্লুয়েন্স সেখানে গঙ্গা যমুনা সরস্বতী ব্রহ্ম নদী তিনটেই ব্রহ্ম নদী সেই নদীর মাঝখানে গিয়ে গৌরাঙ্গ চরণ চিন্তা করতে করতে জলের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ শেষ করলেন সাধারণ লোক যেমন আত্মহত্যা করে সেরম আত্মহত্যা নয় এটা আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছি এ শরীর আমি আর রাখবো না এই গ্লানি এই ঘৃণা থেকে তিনি শরীর ত্যাগ করেছিলেন আর ত্যাগ করার সময় অনর্গল ত্যাগ করার সময় না তার জীবনের অনুক্ষণ চৈতন্য চরণ চৈতন্য মহাপ্রভুর চরণ চিন্তা করতেন ভক্ত সমাজ প্রতি সকালবেলা প্রতি মুহূর্তে চৈতন্য চরণ চিন্তা করেন চৈতন্য মহাপ্রভুর চরণের যে ছাপ আছে ভক্ত সমাজ সবসময় নিজেকে রক্ষা করার জন্য চৈতন্য চরণ চিন্তা করেন দুটো জগল যুগল চরণ তার ছাপ আছে বিদ্যমান জগন্নাথ মন্দিরে পাদপীঠ চরণ রেখে তিনি জগন্নাথ দর্শন করতেন সেটা চৈতন্য মহাপ্রভু চরণ চিন্তা করেন গুরু বৈষ্ণবের চরণ চিন্তা করেন আর ভগবানের প্রতিজ্ঞা এমনিতেই আছে যারা আমার চরণ চিন্তা করে তাদেরকে আমি নিজেকে আত্মদান করি ভগবানের এটা প্রথম থেকেই অ্যাসিওরেন্স প্রতিজ্ঞা আছে যে আমার চরণ কমল যে চিন্তা করবে তাকে আমি নিজেকে দান করে দিই আমি স্মরত পদকমলানি আত্মানমপি যচ্ছতি স্মরত কমলানি আত্মানম ওপি যচ্ছতি নিজের চরণ কমল ভগবানের চরণ কমলকে চিন্তা করলে সঙ্গে সঙ্গে ভগবান নিজেকে দান করে ছোট হরিদাস কি করলেন ছোট হরিদাস ভগবানের চরণ চিন্তা করেন হ্যাঁ ভগবান নিজে জনকে দিয়ে একটা শিক্ষা রেখেছিলেন মাধবী দেবীর কাছে যখন চাল ভিক্ষা করতে গেছিলেন আমাদের গৌরীয় গুরুবর্গের মধ্যে একজন এই ব্যাখ্যা এগুলো লিখেছেন এই এইসব জায়গায় বেরিয়েছিল সেই সময় মাধবী দেবী হচ্ছেন তপস্বী বৃদ্ধা তপস্বী যাকে সাড়ে জনের মধ্যে একজন গণনা করা হয়েছে মাধবী যদি Madhavi Devi Dasi not a matter of joke Madhavi Devi Dasi কোনো মেয়ে ছেলে নয় যাকে দেখলে মাথা নিচু হয়ে যাবে তার ভক্তি তাহলে ঘটনাটা কি ঘটল সেখানে চাল আনতে গিয়েছিলেন ছোট হরিদাস প্রভু বেকা করতে বলছেন সজ্জন তোষণীতে এক জায়গায় বেরিয়েছিল সেখানে এক অল্পবয়সী বিধবা মহিলা ছিলেন ঘটনাক্রমে এটা ভগবানের এটা ইচ্ছা ঘটনাক্রমে তার দর্শনটা একটু চুল এদিক ওদিক হয়ে এক চুল কিছু নয় কিছুই করেননি এক চুল এদিক ওদিক হয়ে গেছিল তার জন্য এত বড় পানিশমেন্ট তাকে পেতে হলো একটা চুল পার্থক্য হয়ে গেছিল গৌরাঙ্গের চরণ যারা ধরে থাকবেন তাদের জীবনে এক চুল ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকা সম্ভাবনা থাকা উচিত নয় থাকে না মহাপ্রভু তাকে লক্ষ্য করে এমন শিক্ষা দিলেন যেটা জগৎবাসী যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না গৌরাঙ্গের যদি আচার আদর্শ গ্রহণ করতে হয় তাহলে ছোট হরিদাসের কথা তাদের হৃদয়ে তো থাকবে ছোট হরিদাসকে কেন্দ্র করে স্বপ্নেও লোকে আর স্ত্রী সম্ভাষণের কথা স্ত্রী সম্ভাষণ কাকে বলে কোনো একজন মহারাজ কোনো একজন মা তত্ত্ব জিজ্ঞাসা করেছেন সেটা উত্তর দিল সেটা স্ত্রী সম্ভাষণ হল না যাবৎ অর্থ প্রয়োজনম যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার বাকি অপ্রাসঙ্গিক যে আলোচনা যার দ্বারা আমার হৃদয়ের অন্তঃকরণে লুক্কায়িত গোপন কাম প্রশ্রয় পাচ্ছে কিছু আমি করিনি আমি কিছুই করিনি কিন্তু তার সঙ্গে ওই যে ছোট্ট এক মা তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমার হৃদয়ে গুপ্ত কাম একটু প্রশ্রয় পাচ্ছে সামান্য কিছুই করিনি বাইরের দৃষ্টিতে লিগাল দৃষ্টিতে আমার কোনো অন্যায় হয়নি বলে সমাজের লোক বলবে কিন্তু গৌরাঙ্গের ভজন এত অ্যাকিউরেসি আছে এর মধ্যে যেখানে নিজের বিবেকের সঙ্গে কথা বলে স্থির করতে হয় আদৌ আমি অন্যায় করলাম কি না করলাম এগুলো অনেক আট রকম আট রকম মৈথুনের কথা ভাগবতে আমরা আলোচনা করব দর্শনটা পর্যন্ত মৈথুনের আন্ডারে চলে আসবে দর্শন কোন একটা পশুর তাহলে একটা ভজন যিনি করবেন কি অবস্থায় সে বিচরণ করলে পরে এই জগতের বিষয়গুলো আমাদের স্পর্শ করে না সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য গৌর লীলা আমি ফিরে গেছিলাম আমাকে ক্ষমা করবেন অজামিলের উপেক্ষা অজামিলের কথা আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম অজামিলজি মহারাজের প্রসঙ্গে যে সমস্ত অন্য অন্য সম্প্রদায় যেসব ব্যাখ্যা করেন আমাদের গৌরীয় গুরুবর্গের আনুগত্যে সারস্বত গৌরীয় গুরুবর্গের আনুগত্যে আমরা ওদের মতো ব্যাখ্যা করি না আমাদের ব্যাখ্যা আমাদের গৌরীয়গণের অধীশ্ব শ্রী চৈতন্য মহাপ হার্দ হৃদয়ের বিষয়গুলো আমাদের মহা মহাজনগণ জানেন তারা আমাদেরকে শিখিয়েছেন সেই অনুপাতে আমরা অজামিলের নামের ব্যাপারে অজামিলের ভজনের ব্যাপারে অজামিল ওপি অগাধ্যামম ইত্যাদি কথা আমরা আলোচনা করেছিলাম সঠিক গৌরীয় দর্শনের আলোকে যমরাজি মহারাজের সঙ্গে যমদূতগণের যে আলোচনা সেই সব আলোচনার দু চারটে প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম যমরাজী মহারাজ ভাগবতের মহিমা যেখানে আছেন সেখানেও মহিমার শেষে পদ্মপুরাণ মহিমা আমি পরে আলোচনা করব হয়তো কখনো সুযোগ পেলে সেখানেও যমরাজি মহারাজ মা যমরাজী মহারাজ সেখানে সাবধান করে দিয়েছিলেন নিজের যে পরিকর যাদেরকে দিয়ে তিনি কাজ করান যমদূত যাদেরকে বলা হয় সেই পরিকরগণের হাতেতে বন্ধনের জন্য যে দড়ি এইসব নিয়ে তারা যাচ্ছে তার আগে সাবধান করে দিয়েছিলেন এই শোনো পরিহর হরিকথা সুমাত্যানু যারা হরিকথায় মত্ত হয়ে রয়েছে তাদেরকে যেন ধরো না অন্য কাউকে ধরে আনবে প্রভু প্রভু প্রভু অহম অন্য নৃণাম ন বৈষ্ণবানাম আমি অন্য অন্য জগতের যারা আছে বদ্ধজীব তাদের মালিক তাদের দায়িত্ব আমাকে ভগবান দিয়েছেন কিন্তু বৈষ্ণবগণের আমি মালিক নয় বৈষ্ণবগণের শাস্তি দিতে আমি পারবো না সেই জন্য সাবধান থাকবে যারা হরিকথায় মৃতে কীর্তনেতে মত্ত হয়ে রয়েছেন তাদের কাছে যেও না তাদের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা আছে তারা যদি ভুল করে তাদের জন্য ভগবান আছেন এইসব কথা ভাগবতের বিভিন্ন প্রসঙ্গে আছে যে কথঞ্চিত যদি তাদের জীবনে কোনো ব্যবিচার হয়ে পড়ে তাহলে ভগবান কিভাবে তাদেরকে শোধন করেন এইসব প্রসঙ্গ আমরা আলোচনা করব বড় আশ্চর্য প্রসঙ্গ এখানে আমরা দেখছি যমরাজি মহারাজ বলছেন কাদের কাদের ধরে আনবে বলছেন তান আনয়দ্দমসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাদ্রম তানো আনয়ধ্বমসতো বিমুখানো মকরন্দ রসাদজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংসকূলৈরসঙ্গৈর্জুষ্টাদ্গৃহে নিরয়বত্মনি বত্নতি স্নান তাদেরকে ধরে আনবে কাদের বলছে তান আনায়ধ্য মসতো বিমুখানো সেই সব ব্যক্তিদের ধরে আমি যারা হরি বিমুখ ভগবত চিন্তন করে না তান আনায়ধ্য অসত আমি কাল না পরশুদিন আলোচনা প্রসঙ্গে বলছিলাম অসৎ কাকে বলে সৎ কাকে বলে মনোরথেন অসত ধাবত বহি বলেছিলাম না মনোরথেন অসত ধাবত বই এই প্রসঙ্গে বলেছিলাম ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বগুণৈস্তত্র সমাসতে সুরহ হরো অভক্তস্ব কুতো মহদ্গুণা মনোরথে সত ধবত বহি আলোচনাগুলো করেছিলাম যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা ভক্তি অনেক ভক্তির প্রকার আছেন যে এইসব যা পুরনো সব ভক্ত প্রচুর সংকীর্তন করেন আনন্দ দেন আজকে যে সংকীর্তন হলো আজকে আমার মন তৃপ্ত হলো খুশি হলাম কালকে খুব দুঃখী হয়ে গেছিলাম হরিকথা ভাল লাগছিল না আর এখানে দেখতে না পারলেই এরা এমনভাবে এটা ফিট করে এটা করা দরকার এখানে কোনো জায়গায় এরম হয় না তাতে আমার দেখতে অসুবিধা অ্যাটেনশান যদি এদিক ওদিক হয় আমার যদি নিঃশ্বাস নেওয়ার একটু এদিক ওদিক হয় তাহলে উচ্চারণে উল্টো হয়ে যাবে আমাকে দুবার পড়তে হবে এই কথাটা লোকে বোঝে না আমার শ্বাস শ্বাস প্রশ্বাসের আমার জয় এটা যদি একটু এদিক ওদিক হয় তো এখানে যেখানে আমার ভাঙতে হবে সেখানে ভাঙতে পারব আবার দুবার পড়তে হয় এগুলো আমার কষ্টটা যারা বোঝার বোঝে গুরুবর্গে এরা বোঝে না এই জন্য বলছেন এখানে আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে যাদের আকিঞ্চনা ভক্তি ভক্তি অনেক রকম হয় ভক্তির ডিভিশন আপনারা রায় রামানন্দ সংবাদ বলে একটা পাতলাগঞ্জ ওই ছোটেলারের প্রসঙ্গ বলেছিলাম খুব গরিব সাধু গরিব সাধু আবার গরিব বলা উচিত না আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি অত্যন্ত সরল কিচ্ছু নেই তার হাতে ওই সামান্য দিয়েছিল বাদবাকি আমি যা টুকটাক ভিক্ষা পাই ওই জোর করে ওইগুলো করেছিলাম রায় রামানন্দ দেখলে মনে হয় যেন পাতলা এরা খুব এ ক্লাস দেখতে বাইরে কিন্তু ঐশ্বর্য নেই মানে খুব কভার ফভার কিন্তু ওই গ্রন্থটা একটা যদি গ্রন্থকে পড়ে ও ছত্রিশ বার পড়বে স্বেচ্ছাতে যারা পড়েছে তারা বলছে আমরা বারবার পড়ছি এত সুন্দর প্রসঙ্গ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোদাবরীর তীরেতে রায় মহাশয়ের সঙ্গে যে মহাপ্রভুর আলোচনা হয়েছিল তার উপর একটা ডুবে গিয়ে একবারে নেশায় ডুবে গিয়ে যে ব্যাখ্যা করেছিলেন তার উপর ভিত্তি করে এইটা হয়েছে যার জন্য রস থাকবেই তার মধ্যে আনন্দ থাকবে কিছু করার নেই এতে আমার কিছু বাহাদুরি নেই আমি তো নামে মাত্র সম্পাদক কিছুই না তো যাই হোক এখানে যাদের নিষ্কিঞ্চনা ভক্তি নিষ্কিঞ্চনা মানে যারা তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরধনে একই বলা হয় নিষ্কিঞ্চনা ভক্তি যে ভক্তের হৃদয়ে এই ভাবটা আছে তিনি অর্থাৎ জগতের কোনো বস্তু বা ব্যক্তির উপর তিনি নির্ভর করেন না এরকম ধরনের ভক্তি যাদের আছে তাদেরকে সমস্ত দেবতাগণ সমস্ত গুণাবলীর সঙ্গে তাদেরকে দাক্ষিণ্য করেন অর্থাৎ দক্ষিণা দেন দক্ষিণ মানে আনুকূল্য বিধান করেন সহায়তা করেন সর্বগুণই স্তত্র সমাসতে সুরাহা সমস্ত দেবতা সুরা মানে শুধু স্বর্গের দেবতা নন দিব্য সুরুগণ ঋষিমুনিগণ তারা যে লোকে থাকেন সেই লোক থেকে এই জগতের লোকগুলোকে দেখেন সন্দর্ভতে এইসব বিচার আছে ওপর থেকে যারা ওপরে ঋষিমুনিগণ আছেন তারা করুণাবিষ্ট হয়ে জগতের দুঃখ দুঃখ লক্ষ্য করেন যে জগতের লোক কত কষ্ট পাচ্ছে সেসবগুলো লক্ষ্য করেন ওপর থেকে মহলোক তপলোক জনলোক এইসব জায়গায় ভালো ভালো সব সাধুর ওখান থেকে কাঁদেন ইরা কেন কেরা কেন দুঃখ পাচ্ছে এদের দুঃখ পাওয়ার তো কোনো কারণ নেই এরকম আবার উপকার করার জন্য কখনো কখনো চলে আসেন ভাগবতের প্রসঙ্গ আছে নারদজি ছদ্মবেশে চলে গেল আমরা চিত্তকেতু রাজার কাছে দেখবো ছদ্মবেশে চলে গেছেন বিভিন্ন মনি ঋষি ছদ্মবেশে যান বাঁচাবার জন্য তাদেরকে এইভাবে আমরা দেখলাম হরির অভক্ত হরৌ অভক্ত অর্থাৎ ভগবত বিমুখজন যারা আছেন ভগবানের বিমুখজন যারা আছেন তাদের কখনোই মহৎ গুণ থাকতে পারে না কথাটা খেয়াল করবেন আমাদের সমাজের দৃষ্টিতে কোনো একটা সামাজিক সোশ্যাল কর্ম করলো বা বড় একটা দেশের জন্য কর্ম করলো তখন আমরা সঙ্গে সঙ্গে তাকে মহাত্মা বলে দিই আমরা এত বোকা এত মূর্খ আমরা মহাত্মার মানি বুঝি না মহাত্মা বলে দিই তাকে কিন্তু মহাত্মা মহৎ গুণ এটা যে কত বড় কথা এটাই পাগল লোকেদের বোঝানো যাবে না বোঝানো যাবে না সম্ভব নয় কি করা যায় এই জন্য মহৎ গুণাবলী মহৎ ব্যক্তিদের হৃদয়ে যে থাকে সে মহৎ গুণাবলীর মানেই হলো বৈকুণ্ঠ গুণাবলী আমার কথার মানেটা বোঝা গেল এক কথায় শেষ মহৎ গুণাবলী মানে আপনি কি বলতে চাইছেন এই ব্যক্তিটার মধ্যেও তো ওরম গুণ দেখতে পাচ্ছি দেশবন্ধু চিত্তরঞ্জন এর মধ্যে অত্যন্ত দয়া কত করুণা কত নিজে যা আয় করে আসতেন আয় করে গেটের সামনে আসতে কোনো দুঃখী যদি কাঁদতো আমার মেয়ে বিয়ে দিয়ে কাঁদতেন কী হয়েছে তোমার বোধহয় আমার মেয়ে দিয়ে দেবো সারা দিনের যা রোজগার তখনকার দিনে সবচেয়ে বড় ফিস ছিল এনার এত বড় ব্যারিস্টার ছিলেন সবচেয়ে টপমোস্ট দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি কোর্ট থেকে ফেরার সঙ্গে যদি দেখতেন কোনো দুঃখী কাঁদছে কী হয়েছে তোমার বলে আমার মেয়ে দিতে পারে আমার কী অবস্থা কাঁদতে আরম্ভ করত সঙ্গে সঙ্গে যা রয়ের কত এনে যা আর যদি না হয় কালকে আবার আসিস দিয়ে দেবো আমরা চিন্তা করি সে একটা দিন গেছে একটা দিন গেছে তো যে কোনো মানুষ স্বীকার করে একটা দিন গেছে যখন অন্তত যদি সাধুর সংখ্যা যা ছিল তো ছিল অন্তত মানুষের মতো মানুষ তো অনেক ছিল ছিল না দেশবন্ধু চিত্তরঞ্জন সরোজিনী নাইডু থেকে আরম্ভ কত বড় বড় সব কিন্তু এখন কি হলো সাধুর সংখ্যাও কমে যাচ্ছে লোক তো মানুষ বলে আমরা কিরকম মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে এত বড় তাদের তথাপি আমরা সেই গুণাবলীকে অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জনেরকে আমি তিনি যে গুণাবলী দেখিয়েছেন সেটাকেও আমি বাহ দিতে পারবো না বিদ্যাসাগর মহাশয় যে গুণাবলী দেখিয়েছেন আমাকে ক্ষমা করবেন বিদ্যাসাগর বই আমিও পড়েছিলাম আমি অতি অকৃতজ্ঞ হতে পারবো না আমি তার কাছেও ঋণী রয়েছি কিন্তু যেহেতু ভাগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করতে বসেছি সেই জন্য বিদ্যাসাগরজির গুণাবলীকেও আমি প্রশংসা করতে পারছি না আমায় ক্ষমা করবেন কিছু করার নেই তিনি বিদ্যা সাগর হতে পারেন তিনি বিদ্যা সাগর হতে পারেন জড়বিদ্যা সাগর কিন্তু ভবসাগর তিনি পার হতে পারেন নাই পারবেনও না ভবসাগর পার হওয়ার জন্য যে বিদ্যা লাগে সে বিদ্যা তিনি পান নাই তখনও পর্যন্ত পান নাই ওই জন্য যে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য তুললাম যে এই সব ব্যক্তিগণের যে গুণাবলী ছিল নিঃসন্দেহে অনেক উচ্চ গুণাবলী এ কোনো সমাজের লোক বাহবা দেবে অত্যন্ত কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞানের আলোকে যদি আমি বিচার করতে চাই তাহলে আমি গুণাবলীকে আমি করলে আমি যদি প্রশংসা করতে যাই তাহলে আমি নিজে বন্ধনে পড়ে যাব। এই কথাটা বহুপাত হরিকথা প্রায় ব্যাক পরস্বভাব কর্মাণি ন প্রশংসেদ না গর্হেত বিশ্বম একাত্মকম পশ্যনা প্রকৃতি পুরুষেণ ছ এই শ্লোকের ব্যাখ্যা আমি সন্ধেবেলা করব। এখন করব না সময় চলে যাবে অনেক বলছেন পর স্বভাবের প্রশংসা বা নিন্দা করতে যাবে না করলে বিপদ কি জন্য বিপদ সেটা বলুন আবার কালকে আমি আলোচনা বসে বলছি এই জড়জগতে পর প্রশংসা আপনার ভজনের অনুকূল্য বিধান করবে আবার কি মানে হলো একবার এটা বলছেন একবার কোনো কথা আমি মানে বুঝতে পারি না ওই জন্য মানে বোঝা মুশকিল এই মহাপুরুষগণ কি বলতে চাইছেন কত অ্যাকিউরেট কথা এসব কথা বোঝা খুব মুশকিল তাহলে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে যে মহৎ ব্যক্তিগণের হৃদয়তে যে গুণাবলী থাকে এক কথা আমি বলে শেষ করে দিলাম সেই গুণাবলী বৈকুণ্ঠ গুণাবলী হলো যদি আমি দেখি পরম পুজোর কেশব গোস্বামী তীব্র ক্রোধ প্রকাশ করছেন জগতের ব্রাহ্মণগুলো রেগে গেছেন কেন আপনি এই কথা বলছেন হলে গেলে কী হবে তিনি বৈকুণ্ঠ গুণাবলীর প্রকাশ করছেন আপনার মতে মনে হতে পারে উনি এত ক্রোধ করলেন কেন সাধু হয়ে কিন্তু ক্রোধ নয় ওঠা ক্রোধের মতন কিছু একটা কেন ক্রোধ মানেই আপনি সে মহাপুরুষকে গালাগাল দিলেন ক্রোধ থাকা মানি কাম আছে কেন গীতা যখন বিচার করে বলছে কামাত ক্রোধ অভিজয়াতে তাহলে আপনি বলতে কি চান গীতাতে বলছেন তো কামাত ক্রোধ অভিজয়াতে কাম থেকেই ক্রোধে উৎপন্ন হয় তা তো আপনি বলতে চান কি মহাপুরুষকে কাম আছে বলতে চান তাহলে বলাটা ভুল হয়ে গেল তাহলে উনি ক্রোধ দেখাচ্ছেন ভক্ত বিমুখ জনে যেটা নরোত্তম ঠাকুর বলছেন ক্রোধ ভক্ত বিদ্বেষী জন ক্রোধের অ্যাপ্লিকেশন ক্রোধ আমার মধ্যে থাকলেও কোনো দোষ হবে না যদি আমি ভক্ত বিদ্বেষী জনে সাধুকে নিন্দা করেছে সাধুকে অপমান করেছে আমি যদি সেখানে তীব্র ভাষায় প্রতিবাদ লিখি কথা বলি সেক্ষেত্রে আমার একটুও দোষ হবে না হবে দোষ হয় না হতে পারে না আমি মহাপুরুষগণের অপমানের প্রতিবাদ করছি যে আমার তাহলে জড়জগতের ক্রোধ হলো সেটা কখনই নয় সেই জন্য এই সূক্ষ্ম বিচারগুলো সাধারণ লোক বোঝে না যাই হোক কাম ক্রোধ লোভ মোহ মধু মাশ্চর্য এর মধ্যে মাশ্চর্যের কোনো অ্যাপ্লিকেশান দেওয়া নেই মাশ্চর্য নরোত্তম ঠাকুর সবচেয়ে জঘন্য বলেছেন মাশ্চর্যের কোনো প্রয়োগ দেখার নাই যে ব্যক্তির হৃদয়তে মৎসরতা আবির্ভাব হয় তার মধ্যে বাদবাকি যে দুর্গুণগুলো স্বাভাবিকভাবেই থাকে অপ্রাকৃতিক জগতের একরকম মাশ্চর্য আছে যেটা রাধারানী আর ওই কথা আমি এখানে তুলব না <laughs> ওখানে আলাদা ব্যাপার রাধারানী নিজের কৃষ্ণের বক্ষস্থলে নিজের ছবিটাকে দেখে ওই যে কৃষ্ণ কৃষ্ণ আমাকে ছাড়া কার কাকে কাকে নিয়ে বসে রয়েছে সে কে নিজেরই প্রতিছবি দেখছে কৃষ্ণের বক্ষস্থলে এইগুলো আলাদা ধরনের এইগুলো এখানে তুলব না এগুলো একদম প্রসঙ্গ না অত্যন্ত গুপ্ত প্রসঙ্গ তাহলে আমরা ফিরে আসি হরির অভক্ত যারা ভগবত বিমুখ যারা তাদের মধ্যে কখনোই সদ্গুণাবলীর সম্ভাবনা নাই গুণাবলী ভালো থাকতে পারে জাগতিক বিচারে কিন্তু মহৎ গুণ থাকতে পারে না থাকতে পারে না কুত মহৎ গুণা কেন কি মনোরথেন অসত ধাবত বহি সেই যে আমি পুরঞ্জনের কাহিনী করতে গিয়ে বলেছিলাম জীবাত্মা মনোরথে অর্থাৎ মনের সিংহাসনে বসে মনের সিংহাসনে বসে যেখানে খুশি চলে যেতে পারে পারে না পারে তো এ ধরনের আমাদের কাছে সুন্দর একটা আখ্যান বলেছিলেন গুরুবর্গ বললো দেখো দুই বন্ধু তর্ক করছেন দুই বন্ধু বলছে একজন বলছে তারা বলছে যে হরিকথা শুনতে যায় এক জায়গায় মহারাজ এসছে চল হরিকথা শুনবো একজন বলছে না আজকে এখানে একটা চলচ্চিত্র এসে ওইগুলো দেখব চল ওখানে দুজনের মধ্যে তর্ক তো দুজন বলে তোর যা খুশি তুই কর আজকে আর একসঙ্গে হবে না তুই যখন জেদ ধরেছিস তোরটা কর আমি মন্দিরে যাই আমি হরিকথা শুনি তুই তোর মতো যা ওখানে কিন্তু এত বন্ধুত্ব যেন এর হৃদয় যা আসে ওর হৃদয়ে তাই আসে ওর ভিতরে যে ইচ্ছে ইচ্ছে জাগছে গেলে হতো এই সুযোগটা এসেছিল চলচ্চিত্রটা দেখে আসতাম কিন্তু এই মহারাষ্ট্রে এসছে বারবার তো আসবে না যাই তো ওর সঙ্গেও যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারছে না একটা ভেতর একটা এইভাবে চলে এলো কোথায় এই চলে এলো হরিকথা শুনতে মহারাজের কাছে ভাগবত কথা শুনতে আর ও চলে গেল চলচ্চিত্র দেখতে চলচ্চিত্র দেখতে বসে বিষণ্ন হয়ে গেছে মনটা যে ও কত ভাগ্যবান দেখ ও কত ভাগ্যবান আমি এটা পাগল আমি চলে এলাম এখানে সে মহারাজ তো আর থাকবে না চলে যাবে আর আসেও না সে বলে মনে মনে আফসোস করছে যে চলচ্চিত্র দেখতে পারেছে চোখটা বুঝিয়ে খালি আফসোস করছে কারণ সাধুসঙ্গ তার পূর্বে হয়েছিল সে না একেবারে খারাপ না চিন্তা করতে ঘুর বেকার এসব বলে সে মনে মনে সে সাধু সঙ্গ সাধু চিন্তা করছে আর যে এখানে রয়েছে সে চিন্তা করছে ওখানকার তাহলে আমাদের গুরুবাবু বলছে তার এর ফল লাভ হয়ে গেল ওখানকার আর এর ফল লাভ হয়ে গেল চলচ্চিত্র দেখার এইটা উদাহরণ সোজা উদাহরণ অর্থাৎ আমাদের গুরুবর্গ বলেছেন বাবা মানুষের মন যেখানে থাকে মানুষ সেখানেই বিরাজ করে মন যেখানে সেইখানে অর্থাৎ আমার মন যদি রান্না করতে করতে বাচ্চাকে সেবা করতে করতে স্বামীর সেবা করতে উঠতে বসতে each and every fraction of second আমার যদি হরিস্মৃতি না চলে যায় তাহলে একশোবার আমি সেই মহারাজের কাছেই রয়েছি সে হরিকথা শুনছি সেই সাধুসঙ্গ করছি তাই কি না এই এই টেকনিকটাই তো গুরু বৈষ্ণবগণ দেখিয়েছেন গোপিকাগণ দেখিয়েছেন আর এইটাই আলোচনা করতে গিয়ে মহাপ্রভু বলেছেন পরব্যাসনী নারী ব্যাগরা অপি গৃহকর্মসু তদৈবা সদ্বয়তি অন্তর নবসঙ্গ রসায়নম মহাপৌ বলছেন যে দেখবে একটা ব্যবিচারিণী নারী সে স্বামী সেবা করছে বাইরের দৃষ্টিতে খুব স্বামী সেবা করছে এত স্বামী সেবা করছে কল্পনা করা স্বামী ভুলে রয়েছে এত সুন্দর সেবা করছে সময় মতো ঠিক সেরকম কিন্তু অন্তরতে ওই যে উপ উপপতি আছে এই পতি ছাড়া অন্য এক পতি বানিয়ে রেখেছে তার কখন স্বামী চলে যাবে অফিসে আমি তার সঙ্গ করব। করছেন মহাপ্রভু ঠিক এক্স্যাক্ট যদিও আপনাদের দেখতে মনে হবে এই উদাহরণটা অত্যন্ত নোংরা না আমি প্রত্যেকবারই কালকেও আলোচনা করেছি কোনো জড় বস্তুতে কোনো যে বস্তুগুলো আছে বস্তুতে দার্শনিকরা বলছেন বস্তুতে কোনো দোষ নেই বস্তুর চিন্তনে দোষ আমার সামনে এক মা আছেন তা অসুবিধে কী আছে মাকে যদি মা ভাবতে পারি তা আমার তো কোনো বিপদ নেই আর কোনো ব্রহ্মচারী কামুক যদি হয় সে বলে আমার সামনে কেন এলো এই মেয়ে ছেলেটা আর তুই ছাগল একটা তুই তো মেয়ে ছেলেই দেখে গেলি খালি তার দোষটা তার তার দর্শন ঠিক হয়নি সে কেন এভাবে দেখছে বস্তুটা মাঠ মাটার তো কোনো দোষ নাই মাটার কোনো দোষ নাই কিন্তু মায়ের মা যে সামনে এলো এর জন্য ও যে যে দর্শন দিচ্ছে এটা ভুল